একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাই নতুন করে জাগো বিশ্বজুড়ে এই মানচিত্রের ছবি আবার নতুন করে আঁকো জাগো বাংলাদেশ জাগো জাগরে বাঙালি জাগো জাগো বাংলাদেশ জাগো জাগরে বাঙালি জাগো জাগো বাংলাদেশ জাগো জাগরে বাঙালি জাগো লক্ষ শহীদের বিনিময়ে পেয়েছি লাল সবুজের পতাকা দেশপ্রেম বুধ চির জাগ্রত আমাদের হৃদয় মাঝে আকা লক্ষ শহীদের বিনিময়ে পেয়েছি লাল সবুজের পতাকা দেশ প্রেম বুধ চির জাগ্রত আমাদের হৃদয় মাঝে আকা দেশ আমার দেশ তোমার দেশ আমরা সকলে এদেশ আমার এদেশ তোমার এদেশ আমরা সকলে জাগো জাগো জাগো জাগো বাংলাদেশ জাগো রে বাঙালি জাগো জাগো বাংলাদেশ জাগো রে বাঙালি জাগো জাগো বাংলাদেশ জাগো জাগো রে বাঙালি জাগো রক্ত দিয়ে আর জীবন দিয়ে মোরা এনেছি স্বাধীনতা ক্ষমতার দ্বন্দ্বে অস্ত্র বুলেটের রক্ত পাত চাই না রক্ত দিয়ে আর জীবন দিয়ে মোরা এনেছি স্বাধীনতা ক্ষমতার দ্বন্দ্বে অস্ত্র বুলেটের রক্ত পাত চাই না এদেশ আমার এদেশ তোমার এদেশ আমরা সকলে এদেশ আমার এদেশ তোমার এদেশ আমরা সকলে জাগো জাগো জাগো জাগো বাংলাদেশ জাগো জাগো রে বাঙালি জাগো জাগো বাংলাদেশ জাগো জাগো রে বাঙালি জাগো জাগো বাংলাদেশ জাগো জাগো রে বাঙালি জাগো সব ধীরা সংশয় ভুলে যাও ভুলে যাও সবাই রাখো হাতে হাত এদেশের কল্যাণে করো কাজ একসাথে আনতে সোনালি প্রভাত সব দিদা সংশয় ভুলে যাও ভুলে যাও সবাই রাখো হাতে হাত এদেশের কল্যাণে করো কাজ একসাথে আনতে সোনালি প্রভাত এদেশ আমার এদেশ তোমার এদেশ আমরা সকলে এদেশ আমার এদেশ তোমার এদেশ আমরা সকলে জাগো জাগো জাগো জাগো বাংলাদেশ জাগো জাগো রে বাঙালি জাগো জাগো বাংলাদেশ জাগো জাগো রে বাঙালি জাগো জাগো বাংলাদেশ জাগো জাগো রে বাঙালি জাগো অন্য বস্ত্র আর চিকিৎসা শিক্ষা আমাদের অধিকার দাও স্বাধীন ভূমিতে স্বাধীন হয়ে বাঁচবার সম্মতি দাও অন্য বস্ত্র আর চিকিৎসা শিক্ষা আমাদের অধিকার দাও স্বাধীন ভূমিতে স্বাধীন হয়ে বাঁচবার সম্মতি দাও দেশ আবার এদেশ তোমার এদেশ আমরা সকলে এদেশ আমার এদেশ তোমার এদেশ আমরা সকলে জাগো জাগো জাগো জাগো বাংলাদেশ জাগো জাগো রে বাঙালি জাগো জাগো বাংলাদেশ জাগো জাগো রে বাঙালি জাগো জাগো বাংলাদেশ জাগো জাগো রে বাঙালি জাগো একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাই নতুন করে জাগো বিশ্বজুড়ে এই মানচিত্রের ছবি আবার নতুন করে আঁকো জাগো বাংলাদেশ জাগো জাগো রে বাঙালি জাগো জাগো বাংলাদেশ জাগো জাগো রে বাঙালি জাগো জাগো বাংলাদেশ জাগো জাগরে বাঙালি জাগো জাগো বাংলাদেশ জাগো জাগরে বাঙালি জাগো